শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে পিপান শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে পিপান কোরআন ও সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান চুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে কৃপান শিরে বেঁধে আমা মা বুকে কোরআন মুখে হিদি গান হাতে কৃপান কোরআন ও সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান হাসানের মতো গে বাতিলের মোকাবেলা করবে সবে কবিতার মাঝে সুর দিয়ে বন্ধের নিন্দা করবে ভবে হাসানের মতো গে বাতিলের মোকাবেলা করবে সবে কবিতার মাঝে সুর দিয়ে বন্ধের নিন্দা করবে ভবে তবে হবে তার মতো তোমাদের গান হাসান হাসান হাসান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে হিদি গান হাতে কৃপান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে হিদি গান হাতে কৃপান কোরআন সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের কান হাসান হাসান হাসান নিজেদের তাহাজিব ধরে কালচার মেটাতে হবে উদ্যমী লড়াকুর বেশে কলুষিত সমাজকে বদলে দেবে নিজেদের তাহাজিব ধরে কালচার মেটাতে হবে উদ্যমী লড়াকুর দেশে কলুষিত সমাজকে বদলে দেবে উড়াবে দিগন্তে জিহাদি নিশান হাসান হাসান হাসান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে তাও হিদি গান হাতে পিপান শিরে বেঁধে আমামা বুকে কোরআন মুখে তাও হিদি গান হাতে পিপান পুরানো সুন্নার পথে ধাবমান মুক্তির পথে যারা করে আহ্বান সুরে তালে ভরে দেবে তোমাদের প্রাণ হাসান হাসান হাসান হাসান হাসান হাসান সুপ্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হাসান শিল্পী গোষ্ঠীর প্রথম অডিও পরিবেশনা কে যেন তোমায় ডেকে যায় ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন খন্দকার হোসাইন আহমদ আবুল কালাম আল আজাদ তোফায়েল আহমদ রফিউদ্দিন মাহমুদ মাহফুজুর রহমান আব্দুল কাইম আব্দুর রৌফ আবু সুফিয়ান ইমরান বিন সাইদ ও শরীফ মাহমুদ গানের কথা ও সুর দিয়েছেন খন্দকার হোসাইন আহমদ ও শরীফ মাহমুদ উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিখ আল্লাহ হাফিজ